وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না আর তুমি তো তাদেরকে দেখছই তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে সরে থাকো আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনি শ্রবণকারী মহাজ্ঞানী إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় অতপর তাতে কোনো কমতি করে না وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون যখন আপনি তাদের নিকট কোনো নিদর্শন নিয়ে না যান তখন তারা বলে আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না তখন আপনি বলে দিন আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরোয়ার দিগারের কাছে থেকে এটা ভাববার বিষয় তোমাদের পরোয়ার দিগারের পক্ষ থেকে এবং হৃদায়ত রহমত সেই সব লোকের জন্য যারা ইমান এনেছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আর স্মরণ করতে থাকো স্বীয় প্রতিপালককে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম সকালে ও সন্ধ্যায় আর বেখবর থেকো না إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون নিশ্চয়ই যারা তোমার পরওয়ার দিগারের সান্নিধ্যে রয়েছেন তারা তার বন্দিগির ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকেই সিজদা করেন